মজার গন্ধ এটা বুঝি কাঁঠাল চাপা ওই দেখো বকুল ডালে কেমন করে পাখি ডাকে আচ্ছা বলো তো তখন কি পরে মন বসে ইচ্ছে হয় না হারিয়ে যেতে আম্মু বলেন পরে সোনা আব্বু বলেন মন্দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে আম্মু বলেন পরে সোনা আব্বু বলেন মন্দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে আম্মু বলেন পরে শোনা আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে করে নদীর ধারে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে আমার কেবল ইচ্ছে করে নদীর ধারে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে পাখির মতো ডাকতে আম্মু বলেন পরে শোনা আব্বু বলেন মন্দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কোলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কোলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় তখন আমি ভাবতে থাকি কেমন করে উড়বো কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো তখন আমি ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো সবুজ গায়ে ঘুরবো আম্মু বলেন পরে শোনা আব্বু বলেন মন্দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে আম্মু বলেন পরে শোনা আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে কাঁঠাল চাপার গন্ধে